খুব জরুরি এটা দিন ইসলামের যে মৌলিক বিষয় পাঁচটা এটা জানা খুবই জরুরি তা না হলে যে পূর্ণাঙ্গ ইসলাম পরিপূর্ণ দিন নিজের ভিতরে আসতে পারবে না নিজের ভিতরে আনার জন্য জানা সত্য আজকে এটাই মৌলিক সমস্যা যে মুসলমানরা এই মৌলিক বিষয়গুলো জানছে না কত দিনই পত্র পড়া হয়ে দিচ্ছে বয়ান শোনা হয়ে দিচ্ছে তালিম শোনা হয়ে দিচ্ছে সবই হয়ে কিন্তু যখন জিজ্ঞাসা করা হয় মৌলিক বিষয়গুলো কি এটা তার মাথা আসছে অথচ এটাকে ফর্জা আইন করে দেওয়া হয়েছে ফর্জা আইন পুরুষ হোক মহিলা হোক ভাবে এই পাঁচটা বিষয়ে এলেন শিখতেই হবে শিখতেই হবে এবং এই পাঁচটার দাওয়াত অন্যকে দিতেই হবে দাওয়াত মানে তো এইগুলো কথা বলা দিনের দাওয়াত দাওয়াত দিকে দাওয়াত না আল্লাহ হুকুমের দাওয়াত আমরা আল্লাহ বার্তা আল্লাহ আমাদের এই পাঁচটা দিচ্ছে এটা আমরা বললেন দুনিয়া তো কামিয়াবি আখেরা তো কামিয়াবি বিশ্বাস এই এই জন্য এই পাঁচটা বিষয় প্রত্যেককে বার্তা ইমান ঠিক করা ইবাদত গুলো সুন্দর মোতাবেক করা রিজিক হালাল রাখা বান্দার হক আদায় করা আত্মশুদ্ধি করা জানতে এই ব্যাপারে আল্লাহ তালা কোনো সার দিলেন এত কিছু জানতে পারলেন সাগরের নিচের থেকে পেট্রোল নিয়ে আসলে গ্যাস খুঁজে বের করলে সমুদ্রের তলা থেকে মরিমুখটা নিয়ে আসতে পারলো আরে মোটা মোটা মাত্রা বিষয় এটা শিখতে পারবো না কেন এই ব্যাপারে কোনো অজর আপত্তি গ্রহণযোগ্য হবে তো আল্লাহ তারা মেহরবানি গত কয়েক জুমা চার পাঁচ জুমা ধরে একটা বিষয় আপনাদের কেন্দ্রে পেশ করা হয়েছে হালাল মিউজিক ওই পাঁচটা বিষয় তৃতীয় নম্বর দেবে হালাল মিউজিক এই হালাল মিউজিক বিশেষ করে ব্যবস্থা বাণিজ্য এর মৌলিক বিষয়গুলো পেশ করা হবে শাখা শাখা অনেক আছে জন্য শাখা তো আমি এতটা যাই নাই মৌলিক বিষয়গুলো যেগুলো জানলে বেচা কেনা যে বেচবে সেও হালাল ভাবে বেচবে যে কিনবে সেও হালাল ভাবে কিনবে এই কেনা বেচা করতে যায় সুদের গোনার মধ্যে জড়িত না হয় কেনা বেচা না জানলে হালার পয়সা দিয়ে কিনবেন সুদের গুণা হবে আমি অনেক মিশাল দিয়েছি অনেক উদাহরণ দিয়েছি স্বর্ণ কিছু টাকা বাকি রাখলেন আপনার কল্পনাও আছে নাই যে আপনার হারাম ট্রাই করলেন তো লোকেরা করতে টাকা পাল্টাই দিতে একশো টাকা দিয়ে নব্বই টাকা নিচ্ছে এখানে গোনা গোনার থেকে বাঁচার পদ্ধতিও বলে দিয়েছি আমি তো আলহামদুলিল্লাহ মৌলিক বিষয়গুলো বলে দিয়েছি এর পরেও প্রয়োজন থাকবে প্রত্যেকে তার হালাল ইনকামের সোর্স কোন আফগানি আলেমের কাছে পেশ করবে আমি দোকানে এইভাবে ব্যবসা কেনা করবো আমি মানুষের থেকে ব্যাংকের থেকে টাকা এই সত্যের উপরে নেই এইভাবে প্রত্যেকের দায়িত্ব আপনাদের এটা শেষ করে নিশ্চিন্ত হওয়া কোন দিকে খারাপ হইতেছে কিনা সুদি কারবার হইতেছে কিনা এটাকে যাচাই করে দেওয়া যেহেতু আল্লাহ দুনিয়াতে এই হালাল রিজিক তো খরচ করা হয়েছে এটাকে ইবাদত করা হয়েছে হক হালাল ভাবে যারা ব্যবসা করবে আমার আদারের সাথে তাদের সম্পর্কে বলা হয়েছে তারা হাসানের ময়দানে আমবে কেরাম শহীদ এদের সাথে হাসান হবে এদের জিনিসটাকে মা বলি মনে করলে হবে গুরুত্বপূর্ণ মনে করতে আমি বলেছি হরতমার তোমার রাজিয়াল্লাহ তালানু বিরাট পোড়া লাঠি দোকান মেনে ঘুরতেন আর এক এক দোকানদারকে মাসালা জিজ্ঞেস করতেন মাসালা জেনে দোকানদারি করতে পারতো কিনা বলতে না পারলে পড়া মারত এখন তো কোনো আমার ফারুক নেই রাজিয়াল্লাহ পোড়া নিয়ে ঘুরলে যা মনে চায় দোকানে বসে আর মাসলা না জানার কারণে অনেক ভুল বিরাট করতেছে নিজেও ক্ষতিগ্রস্ত হতেছে ক্রেতাকেও বিপদে পেয়েছে এই জন্য আমার এই কয়েক তোমার মৌলিক কথাগুলো আপনার স্মরণ রাখবেন আমিও চেষ্টা করব দোয়া করেন এই বয়ানটাকে একটা বই আকারে করে অনেক কথা মনে থাকে না আল্লাহ তালা তৌফিক দিলে এটা একটা ছোট কিতাব হয়ে যাবে যেখানে হালাল রিজিকের মৌলিক নীতিমালা ওখানে পাওয়া যাবে বলছি মাল হয়েছে সম্পূর্ণ সন্তুষ্টি লাগবে কোন শক্ত জুড়ে দেওয়া যাবে না সেটা এমন না হইতে হবে সেটা বুঝাই দেওয়া মুশকিল সক্ষম হলে হবে আপনি পুকুরের মধ্যে মাছ বিক্রি করলেন যারা তো যারা বেচলেন সেটা পরিষ্কার না যে কিনল তো ধোকা খাইতে পারে অনেক মাছ হবে মনে করে কিনতে দেখা যাবে না আগে মাছ ধরাইতে হবে জেলেদের কিন্তু মাছটা ধরাইতে হবে মাছ সামনে আসবে এখন আপনি দেখবেন পানির মধ্যে রেখে বিক্রি করলেন হারাম যায় হবে বিভিন্ন শব্দ সরায়ত আছে যে মাল আপনার কাছে নেই এই মাল বিক্রি করবেন না বলেছে আগে আপনার আয়েরটা আসবে এরপরে দেখবে আগে কেনা হচ্ছে টাকা দিয়ে নিলেন আমার মাল খুঁজতে বলেছে এটা শরিয়াতে অ্যালাউ করে এই শর্ত ছাড়া বলা হয়ে গেছে এখন বিস্তারিত জেনে নেওয়া আপনাদের দায়িত্ব খুব জরুরি তো ইবাদত নামাজের মশলা যেভাবে জানেন রোজার মশলা যেভাবে জেনে থাকেন হালাল হারামের মশলা ওইভাবে জানতে হবে এটাও ইবাদত মুসলমান পয়সা অর্জন করে কি জন্য আল্লাহর হুকুম মনে করে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাহ তরিকা মনে করে এই জন্য করতেছে বদলাসের জন্য না ফুর্তি করার জন্য আল্লাহ হুকুম বাজার কাফের মতো কাফের মুসলিম তারাও পয়সা জমা করতেছে কি জন্য ভোগ বেলাতে চলে পয়সা খাওয়ার জন্য ভালো ভালো খাবে ভালো ভালো পর্ব খাওয়ার জন্য ব্যবসা আবার খাইতেছে কেন খাই কি করবে ব্যবসা করবে ভোগ বেলাতে করবে তার পুরো জীবনটা এখানে চক্কর লাগে পয়সা রোজগার করতেছে খাওয়ার জন্য খাইতেছে কেন আবার পয়সা রোজগার করতেছে পুরা জীবনে ধান্দা এই দুটা পয়সা রোজগার করো খাও সেই পয়সা রোজগার করো খাও এই সামনে তার আর কোন উদ্দেশ্য নেই কাফের জিন্দগি পশুর জিন্দগি পশুর জীবনে কোন টার্গেট নেই খাইতেছে ঘুমায় দিচ্ছে খাইতেছে ঘুমায় দিচ্ছে এক সময় জবাই করে দিচ্ছে না কোন ইবাদত করতে কি না কোন হজমরা কোন কিছু নেই তারপরে জেন্দি কোথায় রোজগার করতেছে খাওয়ার জন্য খাইতেছে রোজগারের জন্য এর বাইরে যে কিছু আছে এটা তার দেমাগের মধ্যে নেই ইসলাম তা নয় পয়সা রোজগার করতে হচ্ছে আল্লাহর হুকুম পুরা করার জন্য খানা খাইতে চায় আল্লাহর হুকুম পুরা করার জন্য খানা কেন খাইতে চায় আল্লাহর ইবাদত করার জন্য তারপরে খানা খায় মজা নেওয়ার জন্য মুসলমান খানা খায় আল্লাহ হুকুম পুরা করার জন্য এবং শক্তি অর্জন করে আল্লাহর ইবাদত করবে এই জন্য ঘুমায় ক্লান্তি ক্লান্তি দূর করে মুসলমানও ঘুমায় কিন্তু মুসলমান ঘুমায় কেন ক্লান্তি দূর হয়ে যাবে শেষ উঠে তাহার দিতে দাঁড়াবে হজরের নামাজ জামাতের সাথে পড়বে কাফেরও ঘুমাই দিতে যে তার সামনে কোনো ইবাদত নেই কাফেরের সামনে কোনো ইবাদত নেই মনে ঘুমাই দিতে ইবাদত করাতে ক্লাসে ক্লাসে দূর হয়ে গেলে শেষ রাত্রে ওঠার সহজ হবে এই জন্য তাকে ইচ্ছার করে সব টাইমের মধ্যে ঘুমাইতে বলা হয়েছে দেরি করা নিচ্ছেন দেরি করলে তাহার যদি উঠতে পারবে না হজরে জামাত ধরতে পারবে না ইশার পরে দেরি করবে যাতে তার জন্য ওই বিশ্বকাপ আর বিশ্ব পাপ কোনো মুসলমানের জন্য মানে যে কেমনে সাহায্য করবে কেমনে ফজরের জামাত ধরবে এই হল তাদের জেন্দিগি আর মুসলমানের জেন্দিগির মধ্যে পার্থক্য মুসলমানের খাওয়া ভোগ সব ভোগ বিলাসের জন্য কাপড়ের খাওয়া ভোগ ভোগ বিলাসের জন্য মুসলমানের খাওয়া ভোগ আল্লাহ ইবাদতের জন্য আল্লাহ ইবাদতের জন্য প্রত্যেকটা ঘুরে ফিরে আল্লাহ ইবাদত মুসলমান যা করতেছে হালাল বেজাক ওটা তাদের লেনদেন উপার্জন নিজে হালাল খাইব বাপ মা দুই বাচ্চাকে হালাল খাওয়াইব কিন্তু টাকা বাঁচলে এটা দিয়ে যেটা দাওয়াতের কাজ করবো হ্যাঁ এটা দিয়ে হজ তোমরা করবো এটা দিয়ে মসজিদ মাথা বানাইব এটা দিয়ে গরিব আত্মীয় স্বজনদের খেদমত করবো প্রত্যেকটা জায়গায় আল্লাহ ইবাদত ভোগগুলো সে নিয়ত নেই তার কোনো জায়গায় এই জন্য আমাদের জিন্দগিটাকে আল্লাহর হুকুমের আন্ডারে আনতে হবে আজকে না জানার কারণে অনেক মুসলমানের জীবনে সাধারণের মতো হয়ে গেছে সেও এরকম মেশিনের মতো পয়সা রোজগার করছে নেশা হয়ে গেছে কোটি কোটি টাকা আছে সে এখনো ভূতের মতো কাটছে নেশা হয়ে গেছে কেন তার সামনে কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই কোন লক্ষ্য উদ্দেশ্য নেই ভোগ যেটা কাকারের জন্য ছিল দিন আমাদের ভিতর না থাকায় ওই জিন্দগি আমাদের ভিতর চলে আসে আমরা অনেকে রোজগার করতেছি খাওয়ার জন্য খাইতেছি রোজগারের জন্য সেই ব্যক্তিকে মানুষ বলা যাবে না দোপায়া জানোয়ার হ্যাঁ পায়খানা তৈরি করার মেশিন পায়খানা তৈরি মেশিন আচ্ছা এখন মখলুক আপনার আল্লাহুল আশরাফুল তো নিজেকে আল্লাহর ইবাদতের জন্য প্রদান করে দেয় তার জেন্দিকে দ্বিতীয় কোনো লক্ষ্য উদ্দেশ্য নেই যা করবে আল্লাহকে রাজি করার জন্য সে আশরাফুল পুরা মধ্যে তার পজিশন সকলের উপরে খাওয়ার চাকরি খাওয়ার পয়সা কোন মুসলমানের জেন্দিকে জেন্দিকে আল্লাহ তারা প্রত্যেকটা মুসলমানকে জানোয়ারের জেন্দিগি থেকে হেফাজত করেন মুসলমানের জেন্দিকে অবলম্বন করার তৌফিক দেন কাজ হবে আল্লাহকে সন্তুষ্টি করার জন্য যে কাজে আল্লাহ সন্তুষ্টি নেই ওটা তো মুসলমান নেই যত লাভ হোক ওই লাভের তার দরকার নেই সাহাবাকেরা তারা হালাল নিজেকে করেছে পয়সা হয়েছে বিবিকে বোঝাই দিতে কিছু কিছু নিজে নিয়ে আল্লাহ বের হয়ে গেছে দেওয়া আমানত যে দিন পৌঁছাও দিন পৌঁছাও সে আমানত চলে গেছে কিন্তু ওই আমানত পৌঁছাইতে পৌঁছাইতে আমাদের পর্যন্ত পৌঁছানো হয়েছে আমরা আল্লাহ মেহরবানি দিন পেয়েছি এখন আমাদের দায়িত্ব তোমাদের দিন পাইত কোটি কোটি লোক এখনো পায় নাই তোমরা সেখানে পড়তে ব্যবসা করতে করতে মরে যাবে চাকরি করতে করতে মরে যাবে জমিনে মেহনত করতে করতে মরে যাবে এটা কোন মুসলমানের জেন্দেগি হইতে পারে না কাছের প্রত্যেকের জেন্দেগি তার জেন্দেগি হালাল নিজেদের ফিকির করতেছে আবার দিনের ফিকির করতেছে একসাথে কিছুদিন এটা করলো আবার চলে গেল আল্লাহ যে যা হাতে আসছিল টাকা আল্লাহ রাস্তায় ব্যয় করে ফেলল আবার আসলো ইনকাম করলো আবার চলে গেল আল্লাহ সবটা নিয়ে এসে চলতে থাকবে এটা মুসলমানের জন্য যতটুকু বলা হয়েছে আমরা খেয়াল রাখি বাকিটা প্রত্যেকে জিজ্ঞাসা করে দেয় আপনাদের দায়িত্ব আমি বলে ইদানিং আপনার বিষয় সামনে আসলো সেটা হলে এই আমাদের দেশে যারা প্রশাসনিক দায়িত্ব আছে তারা কিছু নীতিমালা তৈরি করছে যেখানে বলা হয়েছে মহিলাদেরকে পুরুষের সমান দেওয়া উত্তর অধিকার আইন বাপের সম্পত্তি থেকে সমান দেওয়া হয় এটা চিন্তা করতে আফসোস লাগে যারা এগুলো করতেছে তারা তো কোন বিধর্মীদের সন্তান না মুসলমানের সন্তান আর মুসলমানের সন্তান এদিকে যারা থাকেই আল্লাহর বিধান হলো এই যে বাপের থেকে মায়ের থেকে মেয়ে ছেলের অর্ধেক পাবে চতুর্থ পাড়া সুরায় নির্থা আল্লাহ তালা ক্লিয়ার করেছে يوصيكم الله في اولادكم আল্লাহ তোমাদের অসিয়াত করতেছেন তোমাদের সন্তানদের ব্যাপারে কি অসিয়াত করতেছেন লিজাকারি মিসলু হাজির তোমাদের সকাল হয়ে গেলে তোমাদের এক ছেলে দুই মেয়ের সমান পাবে বেদাকারি মানে বরাবর হাসদিন মানে অংশ উলথাই মানে দুই মেয়ে তোমার এক ছেলে দুই মেয়ের সমান পাবে আর তোমার ছেলে না থাকে খালি এক মেয়ে থাকে শুধু এক মেয়েরা গেলে গেছে নেই তোমার সম্পদের অর্ধেক পা আর যদি ছেলে নেই দুই বা বেশি মেয়ে রেখে গেছে তোমার সম্পত্তির তিন ভাগের দুই ভাগ ওই ওই ওই মেয়েরা পাবে শুধু এক মেয়ে রেখে গেলে অর্ধেক ছেলে নেই ছেলে মেয়ে দুই বা বেশি মেয়ের তো তিন ভাগের দুই ভাগ ওই দুই মেয়ে বা তার বেশি থাকলে তারা সকলে মিলে তিন ভাগের দুই ভাগ ভাগ করে দিল তো আল্লাহ তারা কোনো নবীর উপরও ছাড়েন নাই যেমন নবী ভাগ করে দিবে নিজে তাদের নামে সুরা নাজল করতে সুরায় নির্দা নিজে সুরা নাজল করছে সুরায় নির্দা সেখানে আপনাকে আমাকে বলতেছেন যে তোমার আহ্লাদের ব্যাপারে আমি মহলা ও সিয়াস করতেছি যে তোমার ছেলেরা তোমার সম্পত্তি থেকে দুই মেয়ের সমান একজনে তিনি কিয় পৃষ্ঠা তো এখানে এটা বলা হয় নাই যে তোমার এক মেয়ে এক ছেলের অর্ধেক পাবে কথা কিন্তু এক হয়েছে দুটা কথা অর্থ এক হয়েছে গভীরভাবে চিন্তা করে কোরআন মধ্যে তোমার এক ছেলে দুই মেয়ের সমান পাবে এর যে অর্থ তোমার এক মেয়ে এক ছেলের অর্ধেক পাবে একই তো কিন্তু ওইভাবে বলেন নাই কিন্তু আল্লাহ ঘুরাই বল ছেলে কতটুক পাবে এক ছেলে দুই মেয়ের সমান তাহলে মেয়ের অর্থটাকে ভিত্তি বানানো হবে ছেলেকে কতটুকু দেওয়া হবে তোর ভিত্তি হলো মেয়ে দুই মেয়ে যা পাবে এক ছেলে পাবে ওই দুটো কথা বাহ্যিক ভাবে একরকম মনে হলো বাস্তবে এক না মেয়ের অংশকে ভিত্তি বানানো বুনিয়াদ বানানো তারপর তো চূড়ান্ত এটা যে তার বাবা করবে সে আল্লাহ হুকুম থেকে বহিষ্কার নতুন থেকে বহিষ্কার চূড়ান্ত এত চূড়ান্ত ওইটা দিয়ে তার ভাইটা ঠিক করা হবে ভাইটা দিয়ে তারটা ঠিক করা হবে না ভাইয়ের অংশ দিয়ে বোনেরটা ঠিক করা হবে না বোনের অংশ দিয়ে ভাইটা ঠিক করা হবে এই কথাটা বোঝানোর জন্য আল্লাহ তাহলে এইভাবে বলতেছেন লিন্দাকারী মিত্র এক ছেলে দুই মেয়ের সমান পাবে তাহলে মেয়েরটা অবধারিত আগের থেকে সুনিশ্চিত এইটা যে ফের করবে তার কোন উপায় নেই রক্ষা নেই সেটা আমাদের এই মুসলমান লিল্লাসের ভুল কি ভুল অনেক বাপ আছে নিজের মেয়েকে ঠকানোর জন্য বা কম দেওয়ার জন্য নানান প্ল্যান প্রোগ্রাম করে তারা মনে করে যে বিয়ে দিয়ে ফেলছি এখন এ যদি সম্পদ পেয়ে যায় আমার সম্পদটা পরের ঘরে চলে গেল আরে পর কোথায় পাইলে তুমি মেয়ে তোমার যারা মেয়ের জামাই বানাইলা ও তোমার ছেলের সমতুল্য হয়ে গেল ওইখান থেকে নাতি নাতপুর হবে তোমার সন্তান কোরআন হাদিসের দৃষ্টিতে আপনার ছেলের সন্তান আপনার সন্তান আপনার মেয়ের সন্তান আপনার সন্তান পরে ঘরে কেমনে গেল আপনার নাতি নাতনুরা খাবে তা আপনার সন্তান তা আপনার সন্তান যে আপনার ইচ্ছা থেকে খায় পরে ঘরে কোথায় গেল আমাদের দেমাগ নষ্ট হয়ে গেছে জ্ঞান না থাকায় দেমাগ নষ্ট হয়ে গেছে বাপও স্বীকৃত করতেছে ভাইরাও স্বীকৃত যে বোনকে কেমনে ঠকানো যায় না দীর্ঘদিন পর্যন্ত নিজেরা খায় এবার চতুর্দিকে যখন গোলমাল শুরু হয় অনেক বলে খালেদ মিতান তাকে চেষ্টাচারিতে যায় তখন বাধ্য হয়ে দেয় দেয় কি এখন যা আছে তাই দেয় এখন যা আছে তাই দেয় এতদিন দশ বছর যে ফসল হলো এগুলো কে খাইছে সব তো তুমি খাইছো আরাম খাইছো আমি যে হালাল হারামের মশলা বললাম হারাম দ্বিতীয়ত বাপের সমস্ত সম্পদের মধ্যে বন্ধের অংশ আছে বাপ একটা চশমা রেখে মরে গেছে চশমার মধ্যে সকলের হক আছে বাপ এক জোড়া জুতা রেখে মারা গেছে সকলের হকের মধ্যে আছে বাপের পার্সোনাল যা করছিল পাঁচটা পাঞ্জাবি রেখে গেছে আমার হাতের সব কিছু মূল্য ধরতে হবে মূল্য ধরে ওইটা ভাগ করতে হবে ভাগ করে সবাইকে দিতে হবে জানারও মূল্য ধরতে হবে চশমারও মূল্য ধরতে হবে মূল্য ধরে গেল ওনার যা সামান ছিল এর দাম এক লাখ টাকা এখন এক লাখ টাকা ভাগ করেন ভাই বোনের মধ্যে এক ভাইকে দুই বোনের সমান ধরতে বলা হয়েছে কথা কথা দুই বোন দুই ভাই আছে দুই ভাইকে চার বোন ধরতে হবে আর দুই বোন ছয় ধরতে হবে ছয় বোন দুই বোন দুই ভাই আছে ছয় বোন ধরতে হবে ছয় ভাগ করতে হবে এক লাখ টাকা ছয় ভাগ করে এক লাখ টাকার বা এক লাখ টাকার সামানকে আগে তো দাম ধরে নিচ্ছে পুরান মানুষের দাম ধরে নিচ্ছে দাম ধরে টাকাটা ভাগ করতে ছয় ভাগের এক ভাগে কত আছে অস্ত্রটার সামান একদিক করতে ওরা সামানগুলো ওই দাম হিসেবে ছয় ভাগ হয়ে গেছে ছয় ভাগ হয়ে গেছে এখান থেকে এক এক ভাগ মেয়েরা নিবে দুই দুই ভাগ ছেলেরা নেবে এলো লক্ষ্য এখন দশ বছর পরে দিল এতদিনের সশস্ত তো ভাই খাইছে বন্ধুকে দেয়নি আর বাপের যে পাঁচ সমান জিনিস ছিল তা সব ওরা ভোগ করছে জামা তারা পড়ছে কিছু পড়ছে কোনো কাজে লাগেছে ওই জামা তো মেয়েরা পরে করতে পারবেও না সব পার্সোনাল জিনিসগুলো ভাইরা ব্যবহার করে করে কাজে লাগে এগুলো দিল সব না তাই এই যে দীর্ঘদিন মুসলিম মিল্লাতের মধ্যে মেয়েদেরকে ঠকানো হয়েছে বাপেও ঠকাইছে আবার ভাইরাস হবে অনেক পাপ তো দেখা গেছে সব ছেলেদের নামে লিখে গেছে মেয়েদেরকে মোটেও দিয়ে যায় পাঁচ হাজার টাকা কত কথা তোরা এই পাঁচ হাজার টাকা এরা একজন লাখ লাখ টাকার বিশ্বাস মধ্যে হাতি আছে فيحجرهما الموت فيضاران في الوصية فيدخل النار আমি মোহাম্মদ রসুল্লাহ বলতেছেন স্বামী স্ত্রী ষাট বছর পর্যন্ত ষাট উঠতেছে না বেশি হইতে পারে কম হইতে পারে উদাহরণ দিচ্ছে ষাট বছর পর্যন্ত আল্লাহ ইবাদতের মধ্যে অতিক্রম করে আল্লাহর হুকুম পথে চলবে এরপরে শেষ জীবনে এসে তারা সম্পদ বন্টনের ব্যাপারে ভুল সিদ্ধান্ত করে সম্পদ বন্টনের ব্যাপারে ভুল সিদ্ধান্ত করে হয়তো বলুন না এই ভুল সিদ্ধান্ত করে ওই স্বামী স্ত্রী দৌড়ে চলে যায় ষাট বছর আল্লাহ ইবাদত একটা ভুল সিদ্ধান্ত করে গুরুজন লোকে চলে গেল আমরা অনেকেই কিন্তু এই ভুলটা করব অনেকেই মনে করে কি মনে করে চলে গেছে অথবা মনে করে ছেলেদেরকে কিন্তু আমার বেশি কাজ হবে ইসলামের দৃষ্টিভঙ্গির বিরুদ্ধে নিজের ছেলের জন্য আপনি যখন চিন্তা করবেন মেয়ের জামাতার উন্নতির জন্য তখন চিন্তা করবেন যেখানে দুনিয়ার আলাপ করেন মুসলমান আপনার ভাই দুনিয়ার আর এক কোনে এক মুসলমান আল্লাহ ওকে জাহার নামকে পাঠানোর মতো কল্যাণ করার জন্য কোরআন করতে পারো যার গাড়ি ঘোড়ার মধ্যে জন্য যে তোমার পাশে বসছেন ওকে একটু আরাম করতাও ওকে সাথে ভালো কথা বলো ও তোদের থেকে বেঁচে যায় পাঁচ দশ মিনিটের জন্য আপনার পাশে একটা লোক বসছে তার সম্পর্কে বলতেছে অল জানিবিল জান ওর হাতা নেই ওই দুইটার অর্ধেকের বেশি তুমি নিবার আর বাকি অর্ধেকটা তুমি ছেড়ে দাও কষ্ট হচ্ছে কিনা খবর নাও তারা যদি ভালো কথা বলো যাতে সে আল্লাহ পথে চলতে পারে দশ মিনিট আপনার কাছে বসল একটু শরীয়তে আপনার উপর দায়িত্ব দিচ্ছে কোন খেয়াল রাখবেন দুনিয়ার একটা মুসলমান কোন কোনায় পড়ে আছে ও আপনার সামনে আছে ও সম্পর্কে আল্লাহ আপনাকে দায়িত্ব দিচ্ছেন আর আপনি হ্যাঁ মেয়ের জামা থেকে কর্মরে বসেছেন এই ভুল চিন্তাধারার কারণে তাদেরকে দেওয়া হয় না আর একটা কারণে ছেলের দ্বারা বেশি লাভ হবে এটা আল্লাহ কোরআনে জব দিচ্ছেন তুমি জানো না তার দ্বারা তোমার বেশি লাভ হবে তুমি যাকে মনে করছো যে এর দ্বারা আমার শুধু লাভ হবে হইতে পারে তোমার মৃত্যুর জন্য সে তোমার মতো কিছুই করবে আর তোমাকে গালি দিল বাবাকে এইভাবে পাকাই ছেলে সব কথাই তো আবার আসতে পারে আমি কথা কত দু চারটা আপনি পুরা করেন নাই ছেলে খায় ওটা নিয়ে আমরা আমার বাবা আমাকে পাকাই আর আমি তার দিয়ে গেছেন বেশি আল্লাহ বলেন তুমি জানো না তোমার কোন বাচ্চাটা বেশি কাছে আসবে তোমার জন্য আল্লাহ কাছে কাঁদবে তোমার জন্য নকল নামাজ পড়ে পড়ে সব ইসলামি করবে কে তো বেশি করবে তুমি জানো না আমি মাওলা জানি আমি নেবে করছি ঠিক রাখো তুমি গায়ে জানো না তুমি মানুষের কথা জানো আমি জানি আমি ওটা লক্ষ্য রেখে এই বর্ষণটা করবো আমার নামে আমার তো আমরা দীর্ঘদিন যাবত ভুলটা করছি অনেকেই করছি আমি এক মাহফিলে গেলাম যত্নের মধ্যে বললাম অনেক বড় মাহফিল যা আপনারা কে কে আছেন যাদের আব্বা মারা গেছে এবং বলতেন অংশ স্থাবর অস্থাবর সম্পত্তি থেকে পাই পাই বুঝাই দিতেছে মানে কে কে আছে আমার মধ্যে আমি আছি আমি আমার কথা বললাম আপনারা বলেন কে কে আছে পুরো মসজিদ থেকে একজন হাত তুলতে সাহস করবে অনেকে তো দেয় নাই আর কেউ দিলে এমনি কিছু দিয়ে দিয়েছিলাম দাম দাম দিতে অসব বোনেরা বাইরে আমার লাগবে না বাইরে যদি নাও আমার লাগবে কয় কেন জানতে পাওয়া তো যাবে না সমাজের ঝগড়া করে ওই বাড়িতে উঠতে পারবো না তারা কি আগে সন্ধি করে দেয় আগে সন্ধি করে দেয় আমার লাগবে না শুধু পাবো শরীর তার লাগবে না তার ছেলে মেয়ে নেই এগুলো লালন পালন করতে টাকা পয়সা লাগবে না অবশ্যই দরকার আছে দেখতে তো পাবো না খালি ঝগড়া হবে আর বাপ্পার ভিজাতেও দেখতে পারবো না বাপের কবরটাও দেখতে পারবো না তো দরকার কি আগে না করলে খুশি হয় না কয়েক দেবে তাই কয়েক দেবে অন্তত ছেড়ে দিচ্ছে এই জন্য কিতাবে লিখছে তফসিরে মার আর তফসিরে মার কোরআন লিখছে বলে না এই কথা বলে যে ছেড়ে দেয় এতে মাফ হবে না ভাইদের জন্য ওরা হালাম হবে না আগে তাদের অন্তত সেপারেট করে তাদেরকে বুঝাই দেন দখল বুঝাই দেন বুঝলে হাতে পান সেটা আমার অঙ্গ ভোগ দখল করো তারপর যদি ভাইয়ের একটু হাতে দিতে মনে চায় ভাইকে একটু খেদমত করতে মনে চায় তবে আগে মালিক হোক পাইলে না আগে ছেড়ে দিল এই ছেলেটার কি অর্থ কাউকে দিতে হলে তো মালিকানা শর্ত তাকে তো মালিকানের জন্য আপনি এখনো হাওয়ার উপরে দিয়ে দিতে হাওয়ার উপর দিলে হয় হাওয়ার উপর দিলে হবে পরিষ্কার লিমিট এই দেওয়াতে হবে এই জুলুসটা বাপেও করছে ভাইরাও কত মহিলারা বাপের খবরে যে কাজ দিয়ে যান না আমরা আপনার কোনো কিছু করতে চাই তা আমার কিছু পয়সা নেই এমন ঘটনা ঘটছে ভাইদেরকে দিচ্ছে বন্ধুকে দেয় মেয়েদেরকে দেয় এখন ওই লোকদের জীবনে এইটাকে জুলুম করে দুজনের পরিণতি মারাত্মক রোগে পড়ে যায় মারাত্মক এই রোগে যে পড়ে গেল এখন ছেলেরা কেউ চিকিৎসা করে ওরা সম্পদ পেয়ে হ্যাঁ তার মেম সাহেব নিয়ে শহরে চলে গেছে খুব খুশি বাপ বসতেছে কোনো খবর নেই বাপের রক্ত পেয়ে গেছে আর কে না মেয়েগুলো চায় বাপের চিকিৎসা করছে এটা তো দেয়নি কি দিব এটা তো দেয়নি বাপে আগে তো আরোপ করেছে সে খরচ করতে চায় সে টাকা নেই তার নিজের অংশতেই করতে চায় পাইছি এটা বাপের জন্য খরচ করে সে বাপ তো দেয়নি তখন কাঁদতে থাকে অনেকে রিপোর্ট আসছে কবরে যায় কাঁদতে দুনিয়া তো আল্লাহ ভোগ করলো কবরে ভোগ করবে কেন জুলুম করবে আর আমি হাদিস শোনাইলাম ষাট বছর আল্লাহ ইবাদত করে কিন্তু এই মৃত্যুর আগে গলত বর্তন করে গলত বর্তন করে জাহান নাম অজেব করে চলে এখানে নিজের দিন করা আল্লাহ সব বলে দিচ্ছে তুমি জানো না কাজ দ্বারা লাভ হবে লাভ হবে আমি জানি তুমি এটা করতে দেও না আমি যেটা বর্জন করছি ওটা উপর ছেড়ে দাও আমরা এই করি নি বন্ধুকে ঠকাই মেয়েকে ঠকাই এই কারণে একটা আজাব না কি আজাব এনজিওরা চেষ্টা করে এই সরকারকে দিয়ে আইন পাস করাই দিতে করাইতে পারে নাই নীতিমালা তৈরি করেছে যে মেয়েরা ভাইদের সমান মেয়েরা তার ভাইদের কিভাবে সমান কতগুলো গজব এটা হল গজব এই জন্য করতেছি এক তো পুরাণের আইন উল্টানো যারা পারবে তারা তো সব বেমান হয়ে যাবে তো আমরা এই দেশে থেকে যদি চুপ থাকি কিন্তু না বলি তা একটা শক্তি আছে এই শক্তিটি ব্যয় না একজন লেখার শক্তি আছে একজন ওই পর্যন্ত পৌঁছার শক্তি আছে উপদেষ্টা পর্যন্ত এই শক্তিটি ব্যয় না করে আমরা এক ধরনের সমর্থন করে আমাদের ইমানও ক্ষতিগ্রস্ত হয়ে আমার অনেক মহিলা আছে তাদের এলে কালাম নেই তারা এদের শুনে খুব খুশি হবে খুশি হবে আল্লাহর আইনের বিরুদ্ধে তারা একটা আইন করলো সেইটা শুনে আমাদের মেয়েরা খুশি হলো ওই মহিলাদের ইমান নষ্ট হয়ে কখনো চেষ্টা চিন্তা করেন ওই মেয়েগুলো ইমান নষ্ট হয়ে যাবে হ্যাঁ অনেক মায়েরাও খুশি হবে কিন্তু কিন্তু মায়েরা চায় যে মেয়েদেরকে বেশি দেওয়া হোক তাহলে আইন হয়েছে ওই মাগুলো কি হবে খুব ঠিক কাজ কোরআনের বিরুদ্ধে আইন আল্লাহ তোলা বলেছেন অমাল্লাম বিমান আল্লাহ কোরআনের বিরুদ্ধে যারা আইন জারি করবে তারা কাফের এক আয়াত আছে কাফের আর এক আয়াত আছে অমাল্লাম ইয়াহকুম বিমান জানাল্লাহু فأولئك هم الظالمون ظالم বলা আর এক আছে ومن لم يحكم بما أنزل الله فأولئك هم الفاسقون ফাসিক বলা ফাসিক বলা আল্লাহর আইনের বিরুদ্ধে যারা আইন করবে এক হাতে বলবে কাফের হয়ে যাবে যদি যে একটা খারাপ মনে করে বেঠিক মনে করে ঠিক না আমরা যখন এটা ঠিক হয়ে গেছে আসলে ঠিক মনে করে কিন্তু কোন একটা বিপদে বা কোন একটা সমস্যায় পড়ে বা কোন একটা বড় শক্তির চাপে পড়ে এটা করবে সেও তারা কোরআনেরটা ঠিক এটা বেঠিক তা করতে বাধ্য হবে অনেক বড় করতে তা অন্যায় করতে কি হয় বাধ্য হয় তখন কাপড় হবে বলে তখন জালেন আর ফাঁসে হয়ে এরা কি নিয়ে এসে কথা আমি জানি না তাদের কোনো ফতোয়া যদি চাই না আমি তাদের উচিত যে নিয়ে এসে করুন সেটা বাতিল করে এদের ইমানের হেফাজত করা এদের মহিলাদের ইমানের হেফাজত করা কিন্তু আসতে কিন্তু আমাদের ভুল হয়ে যাবে আমরা যে মেয়েদেরকে ঠকাইছি বোনদেরকে ঠকাইছি ওই অন্যায়কে আজকে এই অন্যায়কে টেনে নিয়ে আসছে ওই দুলুমের এই দুলুমটা টেনে নিয়ে আসছে এখন আমাদের দায়িত্ব ওই অন্যায়কে পরিহার করে বোনদেরকে তাদের সঠিক হক ইসলাম তো সমান অধিকার মানে ইসলামের সমান অধিকার হতে পারে হ্যাঁ প্রত্যেকের ন্যায্য অধিকার বলে রাখেন ন্যায্য অধিকার সমানকে করা সম্ভব একটা বাচ্চা নয় মাস মেয়েরাই পেটে রাখবে এর কোনো ব্যবস্থা নেই এরকম সাড়ে চার মাস মেয়েরা রাখবে আর সাড়ে চার মাস বাচ্চারা রাখবে সমান অধিকার করতে গেলে এর ভাগাভাগি করতে হবে আর দুই বছর দুধ খাওয়াতে হবে এক বছর মায়ের খাওয়াইবো আর এক বছর বাপে খাওয়াবে সমান করা যায় পাগলের কথা এ ধরনের শব্দ এনজিওরা ব্যবহার করে এনজিওরা ইসলামের দুশ্মন এদের কর্মকাণ্ড দেখলে বুঝতে পারবেন এদের মূল টার্গেট মহিলা থেকে বের করো এদের সাথে পারিবারিক বন্ধন আছে আমরা যে সুখে আছি পারিবারিক ভাবে লন্ডন আমেরিকার লোকেরা এই সুখে নেই পুজো লোকের কি করছিল পুজো তুমি কি চাও তাকে দুটা এখতিয়ার দেওয়া হয়েছে দুটা এখতিয়ার এটাও চাইতে পারো তোমার পিঠটা ঠিক হয়ে যায় আর এটাও চাইতে পারো সারা দুনিয়ার লোক তোমার মতো কি হয়ে যাবে পিঠ পূজা হয়ে যাবে কোনটা চাও তো বললো আমি চাই সারা দুনিয়ার লোকের পিঠ আমার মতো পূজা হয়ে যাবে এটা চাইল না সারা পিঠটা কি হয়ে যায় ঠিক হয়ে যায় দেমাগ হয়ে যায় এবং খ্রিস্টানদের পারিবারিক বন্ধন শেষ হয়ে গেছে স্কুল কলেজে মায়ের নাম লেখাইতে হয় মায়ের জানে না এই বাচ্চা বাপ এখন তারা ওরা হিংসা করতেছে মুসলমানরা এত আরামে কেন বাচ্চা কাচ্চা বউ বাচ্চা নিয়ে এত মজাদার জিন্দগি কেন তারা আছে এটা ধ্বংস করতে হবে এটা ধ্বংস করার জন্য এমন আইন করতেছে এটা আইন বাস্তবায়ন হলে ভবিষ্যতে বিয়েও করা লাগবে না তাদের দেশের মধ্যে এখন এই আইন আপনি কিন্তু আমাদের আপনি আগের বিবির অনুমতি ছাড়া বিয়ে করেন আগের বিবির অনুমতি ছাড়া বিয়ে করেন আপনার জেল হবে আল্লাহ কাছে আপনার তৌফিক থাকলে একটা পর্যন্ত বিয়ে করতে পারে তৌফিক থাকলে শারীরিক আর্থিক কোনো দরকারও আছে মহিলাদের সরকার বেশি তাই শরীর কখনো বলে নাই যে আগের দিনের অনুমতি নিতে হবে খ্রিস্টান থেকে এখন আপনি বললেন ওই যদি কেস দেয় আপনাকে জেলে হ্যাঁ, কিন্তু যদি আপনি প্রমাণ করতে পারেন যে না আমি বিয়ে করি যে আমার সাথে মহিলা দেখতেছেন একবার ধরে একসাথে থাকে আমার এগুলো বিয়ে করি নাই আমি আমার আমরা একসাথে থাকি তাহলে আপনাকে দিয়ে সাপ ভুলে আপনি কোনো অন্যায় করেন জাহেজ করলেন জেল আর না জাহেজ করলেন পুলিশের সালাম পেয়ে সম্মান এখন আমাদের দেশে আর এখন যারা করতেছে এইটা পাস করে দেবেন আর বিয়ে করতেন কে ঝামেলা করে আর সরকার মনে করে জনমত নেই আমাদের সাথে এদের সমর্থন নিয়ে টিকে থাকতে হবে তাহলে যা পায় তাই সেটা হুকুম অমান্য করে কারো সমর্থন নিয়ে কেউ টিকে থাকতে পারবে না আল্লাহর গজব তখন পাকড়াও পাবে সব উঠে সব উঠে এইগুলো করে কোনদিন তারপর থেকে খুশি করে কেউ ক্ষমতা থাকতে পারে নাই বাধ্য ইসলামের মশলা এই তো উঠাইলাম এটা কোরআনের বিরুদ্ধে একটা আইন যদি নীতিমালা এখনই ক্যান্সেল না করা হয় এটা পরবর্তী সরকার আসবে আইন করবে প্রথম নীতিমালা ওইখান থেকে সংসদে আইন তৈরি যদি নীতিমালা থাকে ওই আইন তৈরি এখন বাতিল করতে হবে যখন এরকম আইন দিচ্ছে যেন কোনো আইন হয় নাই এটা শব্দের ম্যাটার ঠিক আইন হয় নাই নীতিমালা হয়েছে সব উপদেষ্টারা বাদ দিচ্ছে এরকম কোন আইন হয় না আর একটা দাবি করতে আইন হয়েছে তত মানে আইন সে নীতিমালা হয়েছে নীতিমালা হলো কেন মুসলমানদের দেশে নীতিমালা হলে তোমার কি হবে আইন হয়ে যাবে এটা বাতিল করতে হবে তা নাহলে হাজার হাজার মুসলমান এই আল্লাহর আইনকে সমর্থন রাখার জন্য শহীদ হয়ে যেতে পারে সিদ্দিক রাজি বলছিলেন তখন কিছু লোক জাকাত দিতে অস্বীকার করলো জেহাদের ঘটনা ঢুকিল জেহাদ করে তো কিছু লোক নানা করছিল যে এখন জেহাদ করার দরকার নেই নানান সমস্যা ওদিকে মিথ্যারা কবি বেরোয় গেছে সেখানে যুদ্ধ করতে হবে একটু জেহাদটা বন্ধ রাখে উনি রাগ হয়ে গেছে বলছিলেন আয়াত তো হাইট আল্লাহ দিন মিটে দেবে আমি আর কখনো চিন্তা থাকবো আমার চিন্তা থাকার কোনো হয় আমি চিন্তা থাকলে আল্লাহ দিন দিয়ে টিকে থাকবে আর আমি সহে আজকে এত কোটি কোটি মুসলমান থাকছে যে আল্লাহ দিন মিটে যায় তা আল্লাহ কাছে আমাদের জবাবদি করার কোনো উপায় হয় কাজে আমি একটু আমি বলেছি আপনার লেখার ক্ষমতা আছে লেখেন আপনার বলার ক্ষমতা আছে বলেন আপনার উপদেষ্টা পরিষদ পর্যন্ত পৌঁছার ক্ষমতা আছে পৌঁছে বলেন যেটা তাড়াতাড়ি বাতিল করেন তা আপনার ধ্বংস হবেন আল্লাহ গজবে ধ্বংস হবেন কোন এনজি আপনাকে বাঁচাইতে পারবে আর তারা তো এটা আমার মির্জাফর এনজিও গুলো এই যে মোবাইল কোম্পানিগুলো এগুলো ইসলামের দুশ্মন মোবাইল কোম্পানিগুলো যেগুলো আছে একটার থেকে একটা বড় ফায়দা দেখছেন এরা যে রিসার্চের জন্য যে কি দেয় ব্যানার দেয় এই ব্যানার ভিতরে সব পর্যাপ্ত মহিলাদের গেঞ্জি করে রাখছেন হ্যাঁ বুককে রায় করে রাখছেন নৌরি অর্থ আমাদের দেশে ইসলামিক ইস্তি কালচারকে বদলে বদলাইতে হয় তোমরা এগুলো খাও সুন্নতি লেবার খাও এইরকম গেঞ্জি পাবো যুবতী মেয়েরা গেঞ্জি পরে আর শার্ট প্যান্ট পরে রাস্তায় ধরো আর জেনা ব্যবস্থা রাস্তা বড় বড় দূর হয়ে যায় আমি এখন কিছু এই জন্য বলতেছি এরাও এই মোবাইল কোম্পানিগুলো দেশে ইসলামী পরিবেশকে ধ্বংস করার ঠিকাদারে নিয়ে আসছে শুধু মোবাইল বেসটা আসে না মোবাইল বেসতেছে ওর ছত্র ছায় ওর ছত্র ছায় এদেশের পরিবেশকে নষ্ট করছে এটা এইটা মোবাইল কোম্পানি অনুমতি দেয় এদেরকে ঘাও করে প্রতিশোধ নেওয়া উচিত বন্ধ করো আমরা তোমাদের কোম্পানি চলতে দেওয়া হবে না এত মুসলমান চিন্তা থাকছে তারা এগুলো বিজ্ঞাপন দিয়ে দিয়ে আমাদের মেয়েদেরকে ধ্বংস করতেছে মেয়েদেরকে চরিত্রহীনা করতেছে এরা বাজারের পণ্য বানাই দিচ্ছে যে কোনো সাইনবোর্ড দেবে এটা মেয়ে কেন মানে এই ছাড়া সাইনবোর্ড হয় আমাদের দেশের মেয়েরা এখন বোকা তাদেরকে এত যোগ করা হয়েছে এরা আরো খুশি হয়েছে আরো খুশি হয়েছে এখন নারী সংগঠন আছে এক পর্যন্ত আমি নাই তারা প্রতিবাদ করছে যে আমাদেরকে মার্কেটের জুতার মতো পণ্য কেন বানানো হয়েছে আমরা এই মার্কেটের পণ্য আমরা মানুষ কেন লেনদেন করা বলেন এরাও সব ওই এনজিওদের হাতে বিক্রি হয়ে গেছে কাজেই দুশ্মন দুশ্মনী করবে এই তাদের ষড়যন্ত্র আপনাকে আমাকে বুঝতে হবে বুঝে তার থেকে নিজেকে বাঁচাইতে হবে ইসলামকে বাঁচাইতে হবে আল্লাহ তালা আমাদের সকলকে এই সঠিক ইসলামকে বোঝা কাফেরদের ষড়যন্ত্র বোঝা তফিক দান করে কেন বলা হয়েছে কেন বাংলা বলা হয়েছে বাইরে মাসুদ আলী আলাদিন প্রত্যেক দিন আপনি বক্তৃতা করতেছেন খরচ আদিন বলে সতেরো বিশ টাকা শূন্যত মোয়াক্কাতে বারো টাকা বিশ হাজার বারো বক্তৃতা পর করতেছেন কেন মাসুদ মানে হোক দলের মানে সারা কেন করতেছেন এই আয়াতটাকে এই জন্য রাখা হয়েছে ওদের ষড়যন্ত্র কোনোদিন থামবে না কেমন পর্যন্ত চলবে আমরা তো ঘুমায় না যাই আমরা যেন সতর্ক থাকি এই জন্য আয়াতটাকে সোরা ভাষার মধ্যে জুড়ে দেওয়া হয়েছে বারবার তো সতর্কতা অবলম্বন করো কোন দিকে তোমাকে ধ্বংস করতেছে কোন দিকে তোমার ছেলেকে ধ্বংস করতেছে কোন দিকে তোমার মেয়েকে ধ্বংস করতেছে সব দেখো রেখে ছেলেদেরকে বাঁচাও তাদেরকে জাহান্ন থেকে বাঁচাও الله تعالى يضع توفيق لنا وآخر دعوانا أن الحمد لله رب العالمين